The concept of jihad. Who are terrorists. You marry more than one wife. They are labeled as terrorists, fundamentalists, who spread the religion with the sword. These few misconceptions at the back of the mind will prevent them from accepting the beauty of Islam. আসুন দেখি কোরআন কি বলছে কোরআন বলছে সুরা নিসা অধ্যায় নম্বর চার আয়াত তিন বিয়ে করো তোমার পছন্দের নারীকে দুই তিন অথবা চার যদি সুবিচার করতে না পারো তাহলে একটা করো যদি সুবিচার করতে না পারো তাহলে একটা বিয়ে করো এই কথাটা শুধু কোরআনে বলা হয়েছে অন্য কোনো ধর্মগ্রন্থে না আপনি পছন্দ মতো দুই তিন বা চারটা বিয়ে করতে পারেন কিন্তু যদি সুবিচার করতে না পারেন তাহলে একটা কোরআন বলছে সুরা নিসা অধ্যায় চার আয়াত একশো উনত্রিশ তোমার স্ত্রীদের প্রতি সমান বিচার করতে পারবে না তাদের সবার থেকে মুখ ফিরিয়ে নিও না তার মানে কঠিন অর্থাৎ চারটা বিয়ে করা ইসলামে আবশ্যিক বা ফরজ না অনেকেই মনে করে একাধিক বিয়ে করা ফরজ এটা ঐচ্ছিক করতে পারেন অনুমতি আছে সর্বোচ্চ চারটা কিন্তু যদি একাধিক বিয়ে করেন আর সমান বিচার করতে না পারেন সমস্যায় পড়ে যাবেন ইসলাম কেন মানুষকে একের অধিক বিয়ে করতে অনুমতি দিয়েছে আসুন আমরা এটা বিশ্লেষণ করে দেখি প্রাকৃতিকভাবেই ছেলে মেয়ে একই অনুপাতে জন্মগ্রহণ করে কিন্তু বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে যে মেয়ে শিশুর বেশি রোগ প্রতিরোধ ক্ষমতাটা ছেলে শিশুর চেয়ে এই কারণে মেয়ে শিশুর তুলনায় ছেলে শিশুর মৃত্যুর হার বেশি যে কোনো শিশু বিশেষজ্ঞ সাক্ষ্য দেবে এটা চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে ছেলে শিশুর তুলনায় মেয়ে শিশু বাঁচে বেশি তারা ছেলে শিশুর চেয়ে বেশি রোগ প্রতিরোধ করতে পারে তাই শিশুদের মধ্যেও ছেলের তুলনায় মেয়ের সংখ্যা বেশি থাকে বড় হতে থাকে আর ধূমপানের কারণে মাদকের কারণে অ্যালকোহল দুর্ঘটনার কারণে যুদ্ধের কারণে নারীর চেয়ে পুরুষ বেশি মারা যায় আর মানুষের গড় আয়ু পুরুষের তুলনায় নারীর বেশি আর বর্তমান বিশ্বে পুরুষের চেয়ে নারীর সংখ্যা অনেক বেশি ভারতের মতো তৃতীয় বিশ্বের কিছু দেশ ব্যতীত এক্ষেত্রে পুরুষের তুলনায় নারীর সংখ্যা কম এর প্রধান কারণ হচ্ছে মেয়ে শিশু হত্যা করা বিবিসিতে একটা অনুষ্ঠান করেছিলেন সাংবাদিক এমিলি বেকানান নাম ছিল অ্যাসাইনমেন্ট কর্মের নাম ছিল লেটার ডাই তিনি বলেন যে প্রত্যেক দিন ইন্ডিয়াতে নারী ভ্রূণ চিহ্নিত করে তিন হাজারেরও বেশি ভ্রূণ হত্যা করা হচ্ছে এটাকে যদি তিনশো দিয়ে গুণ করেন প্রতি বছর এক মিলিয়নেরও বেশি নারী ভ্রূণ চিহ্নিত করে হত্যা করা হচ্ছে তামিলনাড়ুর সরকারি হাসপাতালের একটা রিপোর্ট অনুযায়ী নারী শিশুদের প্রতি পাঁচ জনে চারজনকে হত্যা করা হচ্ছে আমরা যদি নারী ভ্রূণ হত্যা বা নারী শিশু হত্যার মতো নিকৃষ্ট কাজটা বন্ধ করতে পারি এমনকি ভারতেও কয়েক দশকের মধ্যেই পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেড়ে যাবে শুধু নিউ ইয়র্কেই পুরুষের চেয়ে নারীর সংখ্যা এক মিলিয়নেরও বেশি যুক্তরাষ্ট্রে পুরুষের চেয়ে নারীর সংখ্যা সাত দশমিক আট মিলিয়নের বেশি শুধু ইউকেতে আপনাদের এই দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা চার মিলিয়নেরও বেশি শুধু জার্মানিতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা পাঁচ মিলিয়ন বেশি শুধু রাশিয়াতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা নয় মিলিয়নেরও বেশি আর একমাত্র আল্লাহ ভালো জানেন পুরো বিশ্বে পুরুষের তুলনায় নারীর সংখ্যা কত বেশি ধরেন অমুসলিমদের সাথে আমি একমত হলাম একজন পুরুষ একজন নারীকে বিয়ে করবে আর আমার বোন আমেরিকাতে বাস করছে অথবা ব্রিটেনে বাস করছে ইউকেতে এবং বাজারের অবস্থা খুবই মন্দা অথবা ধরেন আপনি এখানে বাস করছেন আর বাজার যদি মন্দা থাকে আপনার বোন এখানে আছে আর বাজার মন্দা প্রত্যেক পুরুষ একজন করে স্ত্রী পেয়ে গেছে তারপরও এদেশে চার মিলিয়ন নারী থাকবে যারা জীবনসঙ্গী খুঁজে পাবে না এখন আমার বোনের জন্য উপায় থাকবে আলহামদুলিল্লাহ সে ভারতে বাস করছে এখানে বাস করছে না এটা শুধু একটা উদাহরণ দিচ্ছে যদি সে এখানে বাস করে ইউকেতে আর বাজার যদি মন্দা থাকে অথবা আপনার বোন এখানে আর বাজার মন্দা আর প্রত্যেক পুরুষ একজন স্ত্রী পেয়ে গেছে তখন তার জন্য যে উপায় থাকবে তা হচ্ছে হয় সে এমন পুরুষকে বিয়ে করবে যার স্ত্রী আছে অথবা জনগণের সম্পত্তি জনগণের সম্পত্তি ভাই জাকির এমন কটু শব্দ আমি বলি এর চেয়ে ভালো শব্দ ব্যবহার আমি করতে পারি না এর চেয়ে ভালো শব্দ আমার জানা নেই মানুষ আমাকে বলে জনগণের সম্পদ বলতে কি বোঝান আমি বলি এটাই সবচেয়ে ভালো শব্দ যা আমি ব্যবহার করতে পারি এর চেয়ে ভালো শব্দ আমি ব্যবহার করতে পারি না পরিসংখ্যান বলছে আমেরিকায় কেউ জীবনসঙ্গীর সাথে সংসার করার আগে একজন পুরুষের গড়ে আটজন ভিন্ন ভিন্ন যৌন সঙ্গী থাকে একজনের সাথে সংসার করার আগে কারো থাকে তিন কারো চার কারো পাঁচ কারো দশ কারো বিশ জন কিন্তু একজনের সাথে সংসার করার পরে কতজন থাকে তা উল্লেখ নেই কিন্তু একজন স্থায়ী জীবনসঙ্গীর সাথে সংসার করার আগে আটজন ভিন্ন ভিন্ন যৌনসঙ্গী থাকে পশ্চিমা দেশগুলোতে এমনকি এখানেও এমনকি আমেরিকাতেও উপপত্নী থাকে পাঁচ দশ বিশ কোনো সমস্যা নেই কিন্তু একের অধিক বৈধ স্ত্রী থাকা চলবে না তাদের যখন কোনো নারী কারো উপপত্নী হয় তার অধিকার থাকে না অসম্মানিত হয় সুবিধাবঞ্চিত থাকে কিন্তু ইসলামে নারী যখন দ্বিতীয় স্ত্রী হয় তার সমান অধিকার থাকে সে সম্মান পায় সুযোগ সুবিধা পায় আর এটাই হচ্ছে প্রকৃত বাস্তবতা বহুবিবাহ পুরুষ একাধিক বিয়ের অনুমতি পেয়েছে মূলত দুজনের জন্যই এটা নারীর সতীত্ব রক্ষার জন্য করা হয়েছে আর আমি আপনাদের সাথে একমত যে কোনো নারী সাধারণ পরিস্থিতিতে স্বামীকে ভাগাভাগি করতে রাজি হবে না আমাদের বুঝতে হবে আসেনি ব্যাপারে একমত হই সাধারণ পরিস্থিতিতে কোনো নারী স্বামীকে ভাগাভাগি করতে রাজি হবে না কিন্তু ইসলামী শরিয়া বলছে বড় ক্ষতি থেকে বাঁচতে ছোট ক্ষতি মেনে নাও একজন প্রকৃত মুসলিমা প্রকৃত মুসলিম নারী যে এটা জানে সেই ছোট ক্ষতি মেনে নেবে অর্থাৎ স্বামীকে ভাগাভাগি করা বড় ক্ষতি থেকে বাঁচতে অর্থাৎ অন্য মুসলিম আবনের জনগণের সম্পত্তি হওয়া তাই ছোট ক্ষতিটা মানবে বড় ক্ষতি থেকে বাঁচতে আমাদের বুঝতে হবে কোনো নারী স্বামীকে ভাগাভাগি করতে চাইবে না কিন্তু একজন ভালো মুসলিমা ছোট ক্ষতিটা অবশ্যই মেনে নেবে বড় ক্ষতি থেকে বাঁচতে পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রশ্ন নাম্বার পাঁচ ইসলাম যদি একজন পুরুষকে একের অধিক স্ত্রী রাখার অনুমতি দেয় কেন নারীকে একের অধিক স্বামী রাখার অনুমতি দেয় না কিন্তু প্রাকৃতিকভাবে পরিসংখ্যান বলছে এটার অনুমতি দেওয়া হলে অনুপাতটাকে উল্টে দিতে হবে কিন্তু প্রধান উত্তর হচ্ছে যে একজন পুরুষের যদি একাধিক স্ত্রী থাকে এবং সন্তান জন্ম হয় সহজে শনাক্ত করতে পারবেন কে বাবা আর কে মা কিন্তু একজন নারীর যদি একাধিক স্বামী থাকে ধরেন দুজন স্বামী একজন সন্তান জন্ম হলো মাকে শনাক্ত করতে পারবেন কিন্তু বাবাকে শনাক্ত করতে পারবেন না স্কুলে ভর্তি করতে যান যদি সেখানে বাবার নাম লিখতে বললে হয়তো তখন দুজনের নামে লিখতে হবে বর্তমানে মনস্তাত্ত্বিকগণ বলেন বাচ্চারা যদি বাবা আর মার নাম না জানে একজনের অথবা উভয়েরই তাহলে তাদের বাল্যকালটা ভালো হয় না এ কারণে আপনারা দেখবেন যে পতিতাদের সন্তানের বাল্যকালটা খুবই খারাপ মেডিকেল ডাক্তার হিসেবে আমি জানি যে প্রযুক্তির উন্নতি হয়েছে ডিএনএ পরীক্ষা আছে যার মাধ্যমে খুব সম্ভাবনা আছে আমি যতদূর জানি বাবা মাকে শনাক্ত করা যায় কিন্তু এটা সম্প্রতি আবিষ্কৃত হয়েছে যদি বলেন যে এটা একশো ভাগ সঠিক কিন্তু ইসলামের অনুমতি নেই এটাই একমাত্র কারণ নয় আরো বহু কারণ আছে যেমন ধরেন নারীর তুলনায় পুরুষের বহুগামিতার প্রকৃতি জোরালো শারীরিক যোগ্যতায় একজন পুরুষ একাধিক স্ত্রীর দায়িত্ব নিতে পারে একজন স্ত্রী কিন্তু একাধিক স্বামীর দায়িত্ব পালন করতে পারে না কারণ মাসিক ঋতুর সময় তার মানসিক পরিবর্তন দেখা যায় এ কারণে হাদিস বলছে রজস্রাবের কালে স্ত্রীর প্রতি সদয় হতে হবে অনেক কিছুই করা যাবে না আপনি তালাক দিতে পারবেন না ভেবে দেখেন এই পরিস্থিতিতে যদি সে একাধিক স্বামীর স্ত্রী হয় তাহলে সবার দায়িত্ব সে পালন করতে পারবে না উপরন্তু বিজ্ঞান আমাদের বলছে যে যদি একজন নারীর একাধিক যৌনসঙ্গীত থাকে এবং সবার সাথে মেলামেশা করে থাকে তখন যৌন সংক্রামক বেদিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা প্রবল থাকে ফলে স্বামীরাও সংক্রমিত হবে এটা পুরুষের ক্ষেত্রে ঘটে না একজন পুরুষের যদি একাধিক যৌনসঙ্গী থাকে এবং সবার সাথে মেলামেশা করে থাকে তখন এরকম হয় না এটা চিকিৎসা বিজ্ঞান আল্লাহ তার অসীম জ্ঞানে জানেন এ কারণে আমি উল্লেখ করছি সুরানিসা অধ্যায় চার আয়াত নম্বর চব্বিশ বিবাহবন্ধন আবদ্ধ নারীকে বিয়ে করো না প্রচেষ্টা আল্লাহর দিকে মানুষকে ডাকতে হবে সে পথটা হলো আল্লাহর পথ অন্য কারো পথ না অপূর্ব তরিকা সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে শেখ মুজাফর বিন মহসেন আমার গাইড বুক হবে কোনটা পবিত্র কোরআন এবং সেই হাদিস সুন্দর অনুষঙ্গ এই দুইটা হবে আমাদের চলার পথ অন্য কোনো পথ হবে না কত ভালোভাবে চলছে সমস্ত যোগে দাওয়াতের কাজ ইসলামী দাওয়াতের সফলতার পদ্ধতি প্রতি সোমবার রাত সাড়ে দশটায় বাংলাদেশে ও রাত দশটায় ভারতে পিস টিভি বাংলায় যারা ভুলে গেছে আল্লাহর বিধান না পড়ে তুলে রেখে দিয়েছে আল কোরআন কেমন রক্ষা পাবে তাদের ইমান আমি মতিউর রহমান শেখ মতিউর রহমান মদনী ইমানই পৌঁছাবে বান্দাকে আল্লাহর নিকটে আসুন দেখুন ইমানের মর্ম কথা দেখুন ইমানের খুঁটি সমূহ প্রতি বুধবার রাত সাড়ে নটায় বাংলাদেশে ও রাত নটায় ভারতে পিস টিভি বাংলায় রমজান একটা অতি পবিত্র মাস মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন এ মাসের মধ্যে রয়েছে লাইলাতুল কাদার সিয়াম এবং কিয়াম এই মাসে আবাদতের গুরুত্বপূর্ণ বিষয়গুলির সন্নিবেশন আল্লাহ ঘটিয়ে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে এই উম্মাদ ততদিন কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করবে এবাদতের জগতে শ্যামের দৃষ্টান্ত কোনো এবাদত নেই রমজানের প্রবেশের সাথে সাথে সমস্ত জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয় এবং এরপরে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় আল্লাহর সন্তুষ্টির আশায় ইবাদতের নিয়তে খাওয়া পান করা জৈবিক চাহিদা পূর্ণ করা থেকে বিরত থাকার নাম হলো সাউ জানুন মাহে রমজানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখুন তোহফায় রমজান পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় ষষ্ঠ অভিযোগ বা ভুল ধারণা হচ্ছে ইসলাম পর্দায় রেখে নারীদের অবমূল্যায়ন করে থাকে হিজাব এই উত্তরটা নিয়ে আলোচনা করার আগে পটভূমি জানতে হবে যখন ব্যাবিলনীয় সভ্যতার ইতিহাস পড়ি আমরা দেখি যে কোনো পুরুষ কাউকে হত্যা করলে তার শাস্তির বদলে তার স্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া হতো আমরা যখন গ্রীক সভ্যতার ইতিহাস পড়ি নারীরা অধিকার বঞ্চিত ছিল নিপীড়িত ছিল তারা একটা কাল্পনিক নারীতে বিশ্বাস করত যার নাম ছিল পান্ডোরা যে সমাজের সকল দুর্ভাগ্যের কারণ ছিল পতিতাবৃত্তি ছড়িয়ে পড়েছিল রোমান সভ্যতার ইতিহাস দেখি নারীরা শুধু যৌনতার উপভোগের বস্তু ছিল পতিতাবৃত্তি ও নগ্নতার ব্যাপক প্রসার ছিল মিশরের সভ্যতায় নারীকে ডাইনি ও শয়তানের প্রতীক হিসেবে গণ্য করা হতো আরব সভ্যতায় কোরআন নাজিল হওয়ার আগে মেয়ে শিশু জন্মালে তাকে জীবন্ত পুঁতে ফেলা হতো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ কোরআন নাজিল হওয়ার পরে আরব ভূমিতে নিকৃষ্ট কর্মকাণ্ড বন্ধ হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত এই বর্বরতা এখনো বহু দেশে চলছে এমনকি ভারতেও যেখান থেকে আমি এসেছি ইসলাম নারীর জন্য হিজাবের বিধান দিয়েছে অবমূল্যায়ন নয় মর্যাদা বৃদ্ধির জন্য কোরআন এবং নবী মোহাম্মদ সাল্লাম উভয়ই মূলত প্রধান পৃষ্ঠপোষক ইসলামে নারীর মর্যাদা বৃদ্ধি করায় তারা এমন পথ দেখিয়েছে যে নারীদের অধিকার দেওয়ার পরে ইসলামে নারীর অধিকার বিষয়ে আমার লেকচার দেখতে পারেন তারা পথও দেখিয়েছে কিভাবে অধিকার রক্ষা করতে হয় শুধু অধিকার দেওয়া যথেষ্ট নয় অধিকার রক্ষার উপায়ও দেখিয়েছে আর হিজাব নারীর মর্যাদাকে সুরক্ষিত করে অনেক বক্তা হিজাব সম্পর্কে কথা বলে নারীর জন্য হিজাব নারীর জন্য কিন্তু আল্লাহ সুবাহ তালা কোরআনে প্রথমে বলেছেন পুরুষের হিজাবের কথা তারপর নারীর কথা আল্লাহ কোরআনে বলেন সুরা নূর অধ্যায় নম্বর চৌত্রিশ আয়াত নম্বর তিরিশ মুমিন পুরুষদের বলো যেন দৃষ্টি নত করে লজ্জাস্থানের হেফাজত করে যখন একজন পুরুষ কোনো নারীকে দেখে এবং কোনো অসৎ চিন্তা কুচিন্তা তার মাথায় আসে সে দৃষ্টি নত করবে একবার এক মুসলিম এক মেয়ের দিকে অনেকক্ষণ তাকিয়েছিল বললাম আপনি কি করছেন ইসলামে তো এটা অনুমতি নেই তিনি আমাকে বললেন প্রিয় নবী বলেছেন প্রথমবার দেখা যাবে দ্বিতীয়বার নিষিদ্ধ আমি অর্ধেক দেখাই শেষ করিনি যখন নবী বলেছেন প্রথমবার দেখা যাবে দ্বিতীয়বার নিষিদ্ধ তিনি কি বুঝিয়েছেন তার মানে এই না যে আপনি নারীর দিকে দশ মিনিট ধরে পলক না ফেলে তাকিয়ে থাকবেন আর বলবেন এখনো দেখা আমি শেষ করিনি রাসুল বুঝিয়েছেন অনিচ্ছাকৃতভাবে যদি কোনো নারীর দিকে চোখ পড়ে যায় তার সৌন্দর্য উপভোগ করতে আর তাকাবেন না করোনার পরবর্তী আয়াত সুরা নূর অধ্যায় চব্বিশ আয়াত একত্রিশ নারীর হিজাবের কথা বলছে করোনা আল্লাহ বলেন মুমিন নারীদের বলো সে যেন দৃষ্টিনত আর লজ্জাস্থানের হেফাজত করে সৌন্দর্য প্রকাশ না করে মুখ আর হাতের কবজি বাদে এবং মাথার কাপড় দিয়ে ঘাড় ও বুক ঢাকে এদের ছাড়া যেন সৌন্দর্য প্রকাশ না করে তার স্বামী বাবা পুত্র এবং অন্যান্য মাহারাম বা ঘনিষ্ঠ আত্মীয় যাদের সে বিয়ে করতে পারবে না কোরআন ও সহি হাদিসের হিজাবের এই ছয়টা শর্ত আছে প্রথম শর্ত হচ্ছে পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত আর নারীর পুরো শরীর ঢাকতে হবে শুধু যেটুকু দেখা যাবে তা মুখমণ্ডল আর হাতের কবজি পর্যন্ত বাকি পাঁচটা নারী পুরুষ উভয়ের জন্য একই রকম দ্বিতীয়ত পোশাক এত আটোসাটো হবে না যা দেহের আকৃতি বোঝা যায় তৃতীয়ত কাপড় এমন স্বচ্ছ হবে না যাতে ভেতরটা দেখা যায় চতুর্থ কাপড় এত জাকজমকপূর্ণ হবে না যা বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করে পঞ্চম বিপরীত লিঙ্গের পোশাকের মতো এটা হবে না অবিশ্বাসীদের পোশাকের মতো হবে না এটা ছয় নাম্বার মূলত হিজাবের এই ছয়টা শর্ত এগুলোই প্রধান শর্ত তবে এগুলোই পূর্ণাঙ্গ হিজাব নয় পূর্ণাঙ্গ হিজাবের মধ্যে আছে নারীর কথা বলার ধরন হাঁটার ধরন নারীর চিন্তা আচরণের বৈশিষ্ট্য অথবা পুরুষের কথা বলা ধরন পুরুষের চিন্তা পুরুষের আচরণের বৈশিষ্ট্য আছে অন্তরের হিজাব চোখের হিজাব চিন্তার হিজাব এই সব কিছু মিলেই পূর্ণাঙ্গ একটা হিজাব আর আমাদের প্রিয় নবী মোহাম্মদ বলেছেন এটার উল্লেখ আছে সুরা আহজাব অধ্যায় নম্বর তেত্রিশ আয়াত নম্বর উনষাট হে নবী বলুন আপনার স্ত্রী ও কন্যাদের এবং বিশ্বাসী নারীদের তারা যখন বাইরে যায় যেন চাদর পরে এতে করে তাদেরকে চেনা সহজ হবে ফলে তাদেরকে উত্তক্ত করা হবে না কোরআন বলছে নারীদের জন্য হিজাবের বিধান দেওয়া হয়েছে যেন তাদের উৎপীড়ন থেকে রক্ষা করা হয় একটা উদাহরণ দিচ্ছি ধরেন একেবারে একই রকম পর্যন্ত হাত আর মুখমণ্ডল খোলা অন্যজন পড়েছে পশ্চিমাদের পোশাক মিনিস্কার্টস বা শর্টস আর দুজনে ব্রাডফোর্ডের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর সামনের মোড়ে এক বখাটে ওত পেতে বসে আছে মেয়েদের উত্তক্ত করার জন্য আমি জানতে চাই কোন মেয়েকে উত্তক্ত করবে সে যে মেয়ে ইসলামী হিজাব পরেছে তাকে নাকি যে পশ্চিমা পোশাক পরেছে তাকে উত্তক্ত করবে কাকে উত্তক্ত করবে কোন মেয়েকে স্বভাবতই যে পশ্চিমা পোশাক পরেছে তাকে কোরআন সঠিক কথা বলেছে যে নারীর জন্য হিজাবের বিধান দেওয়া হয়েছে যা তাকে উৎপীড়ন থেকে রক্ষা করে এরপর ইসলামিক শরিয়ে বলছে যদি কেউ ধর্ষণ করে তার শাস্তি মৃত্যুদণ্ড অমুসলিমরা বলে মৃত্যুদণ্ড এই বিজ্ঞান ও প্রযুক্তির যুগে ইসলাম বর্বর ধর্ম জীবনের এখানে কোনো মূল্যই নেই কিন্তু আমি যখন প্রশ্ন করি এই প্রশ্নটা হাজারো অমুসলিমকে আমি করেছি যে স্রষ্টা না করুক কেউ আপনার মাকে ধর্ষণ করলো আর আপনি বিচারকের আসনে বসে আপনার সামনে ধর্ষককে হাজির করা হয়েছে আপনি তাকে কি শাস্তি দেবেন বিশ্বাস করেন তাদের একশো ভাগই বলেছে যে তাকে মৃত্যুদণ্ড দেব কেউ কেউ বলেছে তাকে নির্যাতন করে মেরে ফেলবো আমরা তাহলে কেন এই দ্বিমুখী নীতি আপনার মাকে ধর্ষণ করলে মৃত্যুদণ্ড দিবেন কিন্তু অন্যের মাকে ধর্ষণে মৃত্যুদণ্ড দিলে বলেন এটা বর্বর আইন কেন এই দ্বিমুখী নীতি আমেরিকাকে বিশ্বের মধ্যে সবচেয়ে উন্নত দেশ বলে ধরা হয়ে থাকে এটা কি জানেন অন্যান্য দেশের তুলনায় ধর্ষণের হারও এখানেই সবচেয়ে বেশি উনিশশো সালের এফবিআই এর পরিসংখ্যান এটা বলছে যে শুধু উনিশশো সালেই প্রতিদিন গড়ে এক হাজার সাতশো ছাপান্নটা কেস ছিল ধর্ষণের ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিসের ক্রাইম ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী ছয় বছর পরে উনিশশো সালে প্রতিদিন গড়ে দুই হাজার সাতশো তেরোটা কেস ছিল ধর্ষণের উনিশশো সালে এক হাজার সাতশো ছাপান্নটা ছিল উনিশশো সালে দুই হাজার সাতশো তেরোটা কেস হয়তো আমেরিকাটা সাহসী হয়ে গেছে আরো অর্থাৎ আমেরিকাতে প্রতি বত্রিশ সেকেন্ডে একটা ধর্ষণ হচ্ছে আমরা এই অডিটোরিয়ামে প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে আছি এবং আমেরিকাতে হয়তো এর মধ্যে একশোটারও বেশি ধর্ষণ হয়ে গেছে আমরা যতক্ষণ এখানে আছি যতক্ষণ আমরা এই অডিটোরিয়ামে বসে আছি আমেরিকাতে একশোর বেশি ধর্ষণ হয়ে গেছে আমি আপনাদের প্রশ্ন করি আমরা যদি আমেরিকাতে ইসলামী শরিয়া চালু করি যখন একজন পুরুষ কোনো নারীকে দেখে যদি কোনো কুচিন্তা কুভাবনা তার মাথায় আসে সে দৃষ্টি নিচু করবে মেয়েরা পুরো আবৃত থাকবে পুরো শরীর ঢাকবে মুখমণ্ডল ও কবজি পর্যন্ত হাত বাঁধে এরপরে যদি কোনো পুরুষ কোনো নারীকে ধর্ষণ করে তার বড় শাস্তি হলো মৃত্যুদণ্ড আমি আপনাদের প্রশ্ন করি আমেরিকায় ধর্ষণের হার বাড়বে না কমবে একই থাকবে নাকি কমবে কমবে না বাড়বে কমবে এটাই স্বাভাবিক সরিয়া আইন প্রয়োগের সাথে সাথে ফল পাবেন আপনারা আমরা সপ্তম প্রচলিত ভুল ধারণা নিয়ে আলোচনা করব যে ইসলাম মূর্তি পূজা করতে নিষেধ করে তবে মুসলিমরা কেন কাবার দিকে নত হয় কেন কাবার পূজা করে কাবা হচ্ছে একটা পাথর সারা বিশ্বে যার পূজা করা হয় সপ্তম ভুল ধারণা কোরআন আল্লাহ বলেন সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একশো যে তোমরা যেখানে থাকো না কেন পবিত্র মসজিদের দিকে মুখ ফেরাও কাবার দিকে মুখ করো সালাতে আপনাকে কাবার দিকে মুখ ফেরাতে হবে এবং নত হতে হবে কাবা কোনো মুসলিম কখনোই কাবার পূজা করেনি কাবা আমাদের কিবলা এটা একটা দিক আমরা মুসলিমরা একতায় বিশ্বাস করি যেমন ধরেন যদি এখানে সালাত আদায় করতে চাই কেউ বলবে উত্তর দিকে মুখ করি কেউ দক্ষিণে কেউ পূর্ব দিকে কেউ পশ্চিমে কোন দিকে মুখ করবো আমরা একতার জন্য সারা বিশ্বব্যাপী সকল মানুষ একদিকে মুখ করে অর্থাৎ কাবার দিকে এটা একতার জন্য যদি উত্তরে বাস করেন দক্ষিণে মুখ করতে হবে দক্ষিণে থাকলে উত্তরে মুখ করতে হবে পূর্ব দিকে থাকলে পশ্চিমে আর পশ্চিম দিকে থাকলে পূর্ব দিকে আর মুসলিমরাই প্রথম যারা এগারোশো সালে এঁকেছিল পৃথিবীর মানচিত্র আলিদ্রিসি হলেন প্রথম ব্যক্তি যিনি পৃথিবীর মানচিত্র এঁকেছেন আরও অনেকে এই মানচিত্র এঁকেছিল আলহামদুলিল্লাহ কাবা ছিল কেন্দ্রে পরবর্তীতে পশ্চিমারা এসে মানচিত্রটা ঘুরিয়ে দিল উত্তর মেরু উপরে আর দক্ষিণ মেরুর নিচে তবু আলহামদুলিল্লাহ কাবা কেন্দ্রেই আছে মুসলিমরা যখন হজ করতে বা উমরা করতে যায় আমরা তাওয়াফ করি কাবার চতুর্দিকে প্রদক্ষিণ করি কেন এটা করি আমরা এটা করি কারণ আল্লাহ সোহানতালার আদেশ আমরা যৌক্তিকভাবে যদি দেখি তাহলে দেখতে পাই প্রত্যেক বৃত্তেরই একটা কেন্দ্র আছে যখন কাবার চতুর্দিকে প্রদক্ষিণ করি আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সোহানতাল্লাহ একজনই আর হজরত ওমর রাজি আল্লাহ আল্লাহ তাকে শান্তিতে রাখুন ইসলামের দ্বিতীয় খলিফা বলেছেন এটা আছে সৈবুখারিতে দ্বিতীয় খণ্ড বুক অব হাজ অধ্যায় নম্বর ছাপান্ন হাদিস নম্বর ছয়শো পঁচাত্তর হজরত ওমর রাজি আল্লাহন বলেছেন তিনি হাজরা সদ বা কালো পাথরকে বুঝিয়েছেন এই কালো পাথরটা আমার কোনো উপকার অথবা কোনো ক্ষতি করতে পারে না যেহেতু রাসুলকে চুমু খেতে দেখেছি তাই আমি চুমু খাচ্ছি এই কালো পাথরটা আমার কোনো উপকার অথবা আমার কোনো ক্ষতি করতে পারে না এই কথাটা প্রমাণ করছে যে মুসলিমরা আমরা কাবার পূজা করি না আর ইতিহাসের দিকে তাকালে আমরা দেখি যে রাসুলের সময় অনেক সাহাবা তারা কি করতেন তারা কাবার উপর দাঁড়িয়ে আজান দিতেন সালাতের আহ্বান আমি আপনাদের প্রশ্ন করি কোন মূর্তি পূজারই কি মূর্তির উপর দাঁড়ায় যে মূর্তি সে পূজা করে এটা করবে এটাই যথেষ্ট যে আমরা মুসলিমরা কখনোই কাবার পূজা করি না সংক্ষিপ্ত সময়ের কারণে ইনশাল্লাহ আমি আর একটার উত্তর দেব ভুল ধারণা দূর করা আমার মনে হয় এটা তালিকায় নয় নাম্বার অনেক অমুসলিম বলে যে ইসলাম ধর্মটা হচ্ছে সবার জন্য সমগ্র মানবতার জন্য তাহলে ইসলাম কেন অমুসলিমদের মক্কা ও মদিনায় প্রবেশে বাধা দেয় পবিত্র শহরগুলোতে উত্তর হচ্ছে প্রত্যেক দেশেরই ক্যান্টনমেন্ট এলাকা আছে আপনারা এটা সবাই জানেন আপনি ওই দেশের নাগরিক হওয়া সত্ত্বেও নিষিদ্ধ এলাকায় প্রবেশের অনুমতি আপনার নেই অর্থাৎ ক্যান্টনমেন্ট এলাকায় আমি ভারতের নাগরিক কিন্তু ক্যান্টনমেন্টে আমি প্রবেশ করতে পারি না যদিও বলে আমি ভারতের নাগরিক তারা বলবেন না শুধুমাত্র যারা দেশের প্রতিরক্ষার কাজে নিয়োজিত আছে মিলিটারিতে যুক্ত কেবল তারাই এখানে প্রবেশ করতে পারে একইভাবে মক্কা ও মদিনা দুটো পবিত্র নগরী ইসলামের ক্যান্টনমেন্ট এলাকা শুধুমাত্র যেসব মানুষ ইসলামের জন্য বাঁচতে ও মরতে ইচ্ছুক কেবল তারাই অনুমতি প্রাপ্ত তাছাড়া যে দেশে আপনি যাবেন আপনার ভিসা লাগবে আর ভিসা পেতে হলে দেশের শর্ত পূরণ করতে হবে শর্ত পূরণ না করলে ভিসা হবে না যেমন ধরেন কয়েক বছর আগে আমি যখন সিঙ্গাপুরে যাই ইমিগ্রেশন ফর্মে উল্লেখ ছিল যে মাদক চোরাকার বাড়ির মৃত্যুদণ্ড যদি মাদক সহকারে ধরা পড়েন শাস্তি মৃত্যুদণ্ড বলতে পারি না যে মৃত্যুদণ্ড তো বর্বর আইন নিয়ম মানবেন না তো প্রবেশ করবেন না ওই দেশে প্রবেশ করতে নিয়ম মানতেই হবে আমেরিকায় প্রবেশ করতে গেলে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে নাইন ইলেভেনের পরে এটা আরও কঠিন হয়েছে তা যদি শর্ত পূরণ না করেন ভিসা পাবেন না একইভাবে মক্কা ও মদিনায় প্রবেশ করতে মক্কা ও মদিনার ভিসা হচ্ছে শুধু আপনার ঠোঁটে দিয়ে বলা লা ইলাহাইল্লাহ মোহাম্মদুর রাসুল্লাহ আল্লাহ ব্যতীত কোনো ইলা নেই এবং মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর রাসুল আপনি যদি এটা বলেন তবে ভিসা পাবেন এখানে সময় কম ইনশাল্লাহ আপনারা যদি অন্যান্য প্রচলিত ভুল ধারণা জানতে চান ওয়েবসাইটে দেখতে পারেন ডাব্লিউ আমি সাধারণত প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করতে পছন্দ করি যা আমার খুবই পছন্দের মতের আদান প্রদানই বেশি ভালো অবশ্যই এই লেকচারও প্রশ্নোত্তরের ভিত্তিতে ছিল ইনশাল্লাহ আমরা উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব পাবো আমি কোরআনের একটা আয়াতের উদ্ধৃতি দিয়ে শেষ করছি সুরা ইসরা অধ্যায় নম্বর সতেরো আয়াত নম্বর একাশি বলা হয়েছে সত্যের আগমন হলে মিথ্যা বিলুপ্ত হয়ে যায় কারণ মিথ্যা তো বিলুপ্ত হবারই জন্য ও আখির দেওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন দুনা মানুষ অনেক রাস্তায় চলে কিন্তু জান্নাতে যাওয়ার শুধু একটি রাস্তা যে রাস্তা মহান আল্লাহকে পছন্দ যার উপর নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম চলতে বলেছেন সাহাবাগন চলেছেন কি করে খাঁটি ইমানের পথে চলে আল্লাহকে রাজি করা যায় তা জানতে হলে দেখুন পথ ও পাথেও শুধু পিস টিভি বাংলায় দেখুন পথ পাথেও প্রতি শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় اقرأ باسم ربك الذي خلق আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন ইকরা মানে সারা দুনিয়ার মানুষকে মাজিদ আল্লাহ পড়তে বললেন বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মেরাকল আল কোরআনকে নাজিল করা এটি প্রজ্ঞাপন্য কেতাব কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে যাতে সমাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হয় এটি মহা ও নিরাময় বহু দিক থেকে হেদায়ত দিয়ে থাকে আছে কেউ তোমাদের মধ্যে যে চিন্তা করে ও গবেষণা করে দেখুন আমাদের অনুষ্ঠান এসো কোরআনের ছায়ায় প্রতি বুধবার রাত সাড়ে আটটায় আপন সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়